বড় আফসুসের বিষয়ে যে পৃথিবী নামক অবস্থার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিলেন আপনার আমার আখেরাতের সামান এখান থেকেই সংগ্রহ করা লাগবে ভিন্ন আরেকটা জীবন আসবে না যে ওই জীবনের মধ্যে আখেরাতের সামান কামাই করা যাবে তাহলে ব্যাপারটা বড় জটিল এই পৃথিবীতে আমাকে থাকাও লাগবে সমস্যাগুলিও সব পোহাতে হবে আর এর মধ্যে আমাকে আখেরাতের জন্য সামান তৈরি করা লাগবে ব্যাপারটা খুব জটিল ব্যাপার এই জটিলতম পৃথিবী ছাড়া যদি ভিন্ন কোনো পৃথিবীতে বা কোনো অবস্থাতে যাওয়া যেত সময় পাওয়া যেত তাহলেই অবহেলা করলেও চলত সময় অতিবাহিত হয়ে গেল অসুবিধা ছিল না যেহেতু আবার সময় পাব সেটাও হবে না যে দিনটা চলে যাচ্ছে এটা আর আসবে না তো আরেকটা ব্যাপার তারপরেও আল্লাহর হাবিব ফরমান যে দিন যেটা তোমার চলে গেছে সেটার থেকে আগামী দিনটা ভালো আসবে না এটাও হাদিস শরীফের ঘোষণা ভালো না আসার ব্যাখ্যা লিখেছেন মহাদ্দিসিনিকেরাম ভালো বলতে আমরা শুধু টাকা পয়সা অর্থ এটাকেই শুধু বোঝানো হয়নি আল্লাহর হাবিব ভালো বলতে ইশারা করেছেন ইমানের হালাত আমলের হালাত একইনের হালাত আগের দিন থেকে দিন দিন খারাপের দিকে যেতে থাকবে এই রকমের একটা জীবন এরকম একটা হায়াত খুব সীমিত সময় জীবনের পনেরো বছর চলে গেল খেলায় খেলায় যেই সময় শরীয়তের কোনো বালাই নেই আর জীবনের বিশ থেকে পঁচিশটা বছর খুব ব্যস্ততার মধ্যে আছি চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশের ক্যাটাগরিতে পৌঁছে গেল এই বার্ধক্যের রূপ শুরু হয়ে গেল إذا عاش امرؤ ستين حولا فنصف الحول يمضي في المنام ونصف النصف يمضي ليس يدري لغفلته يمينا عن شمالي وثلث النصف آمال وحرص وشغل بالمكاسب والعيال فباقي العمر أسقام وشيب وهم بارتحالي وانتقالي فحرص المرء طول العمر جهل على قسمة على هذا المثال হজরত আলী করম আল্লাহ জ্ঞানী সাহাবাই কেরামদের মধ্যে খুব জ্ঞানী মানুষ এনা মদিনতুল ইলমে ও আলী বাবহা সে আলী রাজি আল্লাহ তালানহু নিজের হায়াতের অবস্থার দিকে চিন্তা করে হায়াতকে ভাগ করতেছে সাহাবা এত বড় দামি সাহাবি নিজের হায়াতকে মানুষের সামনে ভাগ করে বুঝাইতেছে উদাহরণ পেশ করে বলছেন যে আপনার হায়াত যদি ষাট বছর হয় তিনি বলেন ষাট বছর হায়াতের মধ্যে তিরিশ বছর আপনার রাত্রি আর তিরিশ বছর দিন বাকি হায়াত থাকলো আর তিরিশ বছর রাত্রি তিরিশ বছর তো ঘুমের মধ্যে চলল বলে বাকি হায়াতের তিরিশ বছরের মধ্যে ভাগ করেন পনেরো বছর নাবালক অবস্থা আর বাকি পনেরো বছর দুনিয়ার ব্যস্ততা বিবাহ সাজি খ্যাত খামার কাজ কারবার হ্যাঁ ছেলের হক মেয়ের হক মা বাবার হক প্রতিবেশীর হক কত ব্যস্ত তাহলে পনেরো বছর নাবালক হয়ে গেল আর বাকি পনেরো বছরের মধ্যে এত ব্যস্ততা এত ব্যস্ততা শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আসলো কি হ্যাঁ فباقي العمر أسقام وشيب وهم بارتحالي وانتقالي বলে তোমার বাকি সময়টা এখন শুরু হয়ে গেল শরীরে দিক দিয়া ব্যথা ওই দিক দিয়া কোকরানি উঠতেছে ওই দিক দিয়া সোজা হওয়া যায় না এই ব্যথা এই অসুস্থ এই বেলা ভালো লাগে না এই কত অসুবিধা ডাক্তারের কাছে দৌড়াও সোজা হইয়া সোজা যায় না চিত হইয়া শুইতে পারে না কত রকমের অবস্থা তিনি বলতেছেন তো তোমার বাকি অমরটা বার্ধিক্যতা আর অসুস্থতা এগুলার মধ্যেই তোমাকে জড়সরে করতে বলতেছে বাবা কিলম রে আসকাবন তারপরে হলো তোমার যাওয়ার পালা এখন তোমাকে হ্যাঁ, চতুর্দিক থেকে মানুষও সরকার রিটায়ার্ড করে দিছে বিবি বাচ্চারা বলতেছে এখন বাবা বুড়া হয়ে গেছে এখন সে এত বুঝে না কাজ করবো সব আমরাই করবো একে আর কি জিজ্ঞাস করবা সমাজের মানুষও এখন তাদের কাছে অত বেশি ভিড়ে না মাথা ঠিক নাই ব্রেন ঠিক নাই কি বলে না কি করে তাহলে সকলের কাছে এখন অবহেলিত যাওয়ার পালা তখন তিনি বলতেছে ফাহিরুল মার আমরে জাহালুন এটাই তো মানুষের হায়াতের জীবন এইরকম একটা হায়াত যে হায়াতের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নাই আল্লাহ পাকের গোলামি নাই ওরকম একটা হায়াতের আশা লম্বা করা মানি এটা বোকামি বই আর কিছু না যে হায়াতের মধ্যে গোলামি নাই যে হায়াতের মধ্যে আল্লাহ পাকের জন্য রোনাজারি নাই কান্দা কাটা নাই ইবাদত নেই বন্দিগি নেই এখন ব্যাপারটা তাহলে দেখতেছি আমাদের হায়াত কতদিন মোট হায়াত তো পাইলাম না বেশি দিন যিনি পাঠাইছিলেন তার জন্য কতদিন হায়াত দিলাম এই তো হায়াতের মূল বিষয় এবং এই হায়াতটার মধ্যে আপনার আমার কত ব্যস্ততা কত পেরেশানি কত সমস্যা তারপরে মানুষ আমরা শেষ জামানার হালাত যে হায়া হালাতের মধ্যে আপনার আমার ইমানের অবস্থা খুব টলবল অবস্থা এই সময়ের মধ্যে ইমানকে মজবুতির সাথে ধরে রেখে তার গোলামি করতে পারা আর গন্তব্যস্থান পর্যন্ত সহি সালামতে পৌঁছতে পারা এটা আল্লাহ পাকের খাস মদত ছাড়া মনে হয় যে কসম করলে কাফারা হবে না সম্ভব না তিনি যদি মেহরবানি করে ধরে না রাখেন যে কোনো সময় পড়ে যাব কোনো সন্দেহ নাই হাজের হোতা হয় নিহি নফে শরীর زیر ہوتا ہے نہیں نفس ہے شریر دستگیری کر میرے اے دستگیر دستگیری کیجیے میرے خدا نہ ہو میں تیرے در سے ایک دم جدا اللہ ছোট বাচ্চা যেরকম মা বাবার হাতে ধরা না থাকলে যে কোনো সময় আষাঢ় খাইয়া পরে হাত পা ভেঙে ফেলবে কারণ সে হাঁটতে শিখে নাই মাত্র এক কদম দুই কদম করে হাঁটতেছে তাকে মা বাবা হাঁটা শিখাইতেছে ওইরকম বাচ্চাকে যদি মা বাবা হাত ছেড়া দেয় নিশ্চয়ই সে হাত পা ভেঙে যাবে পড়ে তো আমরা আল্লাহ আল্লাহর আরেফেরা বলে যে আল্লাহ আমাদের অবস্থাটা ছোট নাবালক বাচ্চা ছোট দিদু শিশুর বাচ্চার থেকেও আমাদের অবস্থা আরো নাজুক আরো বেশি খারাপ আরো বেশি দুর্বল আরো বেশি অবস্থা আখেরাতের রাস্তার দিকে নক্ষ করলে আমরা মেসলে তিফিল একেবারে ছোট বাচ্চা ওই রাস্তার জন্য শিশু বাচ্চার থেকে আরো অদম এই অবস্থার কথা লক্ষ্য করে আল্লাহর বন্দা বলতেছে যে রেহ তাহায় নিহি নফসে শরীর দস্তগিরি কর মেরে দস্তগির আর রব্বুল আলমিন আমার এই শরীর নফসটা এই কুপ্রবৃত্ত আত্মাটা আমাকে হালাক করে দিতেছে আমি সামনের দিকে আসতে পারি না তোমার দিকে আসার জন্য রাস্তা খুলতেছি রাস্তা চাইতেছি যত দিক দিয়ে যায় আমার রাস্তা বাধা দিয়ে দিতেছে আমাকে আটকে ফেলতেছে আমি আসতে পারি না আল্লাহ তুমি না তোমার হস্তক্ষেপ কামনা করতেছি যদি তুমি আমাকে ছোট বাচ্চার মতো ধরে না রাখো আল্লাহ আমি যেই কোনো সময় পড়ে যাব আমার জীবন শেষ হয়ে যাবে আমাকে বন্দা বলে তখন তুমি ডাকবার মতো অবস্থাও হবে না আমার হালাত এত খারাপ হয়ে যাবে হালাত আমার এত খারাপ হয়ে যাবে ওহ এই জন্য আসলে বুঝে আসলে কথা অল্প সামান্য কথাই বুঝে আসা যায় দুনিয়ার জীবনে কত সমস্যা কত পেরেশানি কত মুসিবত মা সব আমি মুসিবাতিন ফামিন আল্লাহ অন্তর্কিটা বুঝাইতে পারছি না আসান তুহিবু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম অনেক কাজ আল্লাহ পাক বলে বান্দা তোমার জীবনটা এই আয়াতের উপরে আনতে পারলে অনেক ফায়দা পাবে জীবনে বহু বহু জিনিস আশা আকাঙ্ক্ষা তুমি করতেছ আমার এটা হয়ে যায় এটা হয়ে যায় ওইটা হয়ে যায় ওইটা হয়ে যায় কত আশা কি বলেন আশা আছে না এরকম আশা তো এরকম আছে এটা নিয়ে ওইদিকে একটু কথা বল শুধু জরুরি কথা আসতে পারবো ওইটা জীবনের আশার অনেক অনেক কিছু মনে চায় যেটা যদি হয়ে যেত ওইটা যদি হয়ে যেত আল্লাহ ফাক বলেন যে বান্দা আমি তো জানি যেহেতু তোরা এরকম চাইবি আর এরকম করবি যে আমার এটা হয়ে যায় ওইটা হয়ে যায় ওইটা হয়ে যায় আল্লাহ পাক বলেন বহু জিনিস তুমি এরকম আশা করতেছ এটার মধ্যে মঙ্গল দেখতেছ আল্লাহ পাক বলেন কিন্তু আমি এটার মধ্যে তোমার জন্য মঙ্গল দেখি না তুমি ছোট বাচ্চার মতো রাস্তার পাড়ে দিয়া যাইতেছ দোকানে ঝুলে রাখছে এটা সেটা অনেক কিছু বাচ্চা সবগুলি চায় পচা পানি দিয়ে আইসক্রিম তৈরি করছে তার কাছে তো এই তো সুজলা সুন্দর দেখে এগুলা খাওয়ার জন্য কতই আশা কিন্তু বাবা বলতেছে এগুলি খাবি না এগুলি খেলে পেট নষ্ট হবে এটা বাবা যতই বুঝাচ্ছে ছেলেকে মানানোই যাচ্ছে না ছেলে বলতেছে কাইন্দা রাস্তার মধ্যে একেবারে শটান হয়ে যায় তা আমাদের অবস্থাটা তাই যে আমি চাইতেছি যে এটা আমার জন্য হয়ে যায় এটা হয় না কেন এটার জন্য এত দোয়া এটার জন্য এত দোয়া চাচ্ছি এটা দেয় না কেন আল্লাহ পাক কি বলেন চাই না আমরা এরকম আল্লাহ পাক বলতেছেন আমি দেখতেছি আসা আন তহিব্বু শাইআন ওয়া আমি আল্লাহ পাক দেখতেছি এটা তোমার জন্য অমঙ্গল দেখতেছি এটা তুমি বুঝতেছ না এর জন্য তুমি চাইতেছ আমি দিতেছি না তোমাকে থেকে বিরত রাখতেছি বরং আমি না দিয়া তোমার উপর এহসান করতেছি আবার এমন বহু জিনিস আছে তুমি চাও যে এটা আমি চাই না আমি চাই না আল্লাহ পাক বলতেছেন আমি এর ভিতরে তোমার মঙ্গল দেখতেছি এই জন্য জোর করে হলো তোমাকে দিয়া দেই আসা আন্তাক রহু সাইয়ান ওহুয়া খৈরুল্লাকুম বখারি শরীফের মধ্যে চোদ্দ পাড়ায় একটা হাদিস ওই দিন দেখলাম এখন হঠাৎ করে মনে পড়ল রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম তিনটা বাচ্চার কথা উল্লেখ করে বলছেন তিনটা বাচ্চা ছোটবেলা মায়ের কোলে বসে বসে কথা বলছে যে সময় সে কথা বলনেওয়ালা নয় সমাজের মানুষের কাছে তার কথাটা এখন অযুক্তি এক নম্বর তো হজরত ঈশা আলি সালাতাম যেটা আমরা সকলে জানি শুনছি তিনি ছোটবেলায় দোল্লার মধ্যেই কথা বলছেন দুই নম্বর হজরত জিরাইজ রাজিয়াল্লাহ রহমতুল্লাহ তিনি তা কি আয়া বিশেষ করে বনি ইসরায়েলের যুগের কথা বহুত বড় বুজুর্গ নবী নন খুব আল্লাহওয়ালা মানুষ এই হাদিসের দ্বারা আরেকটা জিনিস মহাদ্দেশিনী কেরাম ইশারা করতেছেন যে দেখেন আল্লাহওয়ালা বুজুর্গ এই শব্দটা এটা নতুন নয় এটা পূর্বের থেকেই চলে আসতেছে এই শব্দটা শুধু আমাদের এই জমানায় নয় এটা পূর্বের থেকেই নেকার দিনদার আল্লাহওয়ালা যারা এই শব্দটা আগের থেকেই চলে আসতেছে হজরতে জুরাইজ রাহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ রসুল বলতেছেন অহু আব্দুল সালেহ রসুল বলেন খুব নেককার মানুষ ছিল এই লোকটা আল্লাহ আকবর তাকে কোনো একটা লম্বা কথা সেদিকে বলতে গেলে সময় অনেক বেশি হয়ে যাবে ছোট করে বলছি তিনি মায়ের হুকুমের ব্যাপারে কোনো একদিন সামান্যতম একটু অবহেলা করেছেন মা তাকে কয়েকবার ডাকছেন তিনি নামাজের মধ্যে খুব নিমগ্ন নামাজ পড়তেছে মা একবার দুইবার তিনবার ডাকলেন ডাকার পরে খুব পেরেশানি হয়ে গেল এই জন্য তো মুফতি কেরামদের কাছে মাসালাও আছে যদি মা বাবা ঘরের মধ্যে আছে সন্তান যদি নফল নামাজ পড়ে আর যদি মা বাবা তাকে ডাকে তখন নফল নামাজ ছেড়ে দিয়া মা বাবার ডাকে সারা দেওয়া তার জন্য ফরজ খুব ভালো করে বুঝবে নফল নামাজ পড়তেছে মা বাবা দুইজনের যে কোনো একজন তাকে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ দুইবার তিনবার ডাকতেছে একবার দুইবার তিনবার ডাকতেছে ওই সময় ছেলে প্রথমত অবস্থা দেখতেছে কেউ নাই মা বাবা দুইবার তিনবার ডাকছে যদি হ্যাঁ আশপাশে কেউ তাকে থাকে দূরে জিজ্ঞেস করে যে দাদু কি জন্য ডাকতেছেন আব্বু নামাজ পড়তেছে এই কথা শোনার পরেও তারপরেও আবারও ডাকতেছে তখন তার নফল নামাজ ছেড়ে দিয়া মা বাবার ডাকে যাওয়া ফরস্ত হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই তিনি নফল নামাজের মধ্যে ছিলেন মা কয়েকবার ডাকলেন তিনি মনে করছে মা হয়তো এমনি ডাকছে আমি নামাজটা শেষ করে কথা বলবো মা মনের থেকে একটু কেন যেন একটা বদয়ার বাক্য চলে আসছে এত বড় আল্লাহ আলা বুজুর্গ মানুষ ইমাম বখারি রহমতুল্লাহ আলী হাদিস বায়ান করতেছেন রসুল পাক সাল্লাহ সাল্লামের সাদ ফরমান এত বড় মানুষ যে আল্লাহ পাক যেন তোমার তোমার জীবনের উপরে বচ্চরিত্রীর কোন একটা কলঙ্ক যেন তোমার উপরে আসে এটা একটা কঠিন শব্দ মহাপুরুষ মা তো বলেই ফেলছেন কিন্তু দোয়া তো আর সে আজিমের লেগে গেছে কারণ বলা হয় যে মা বাবার দোয়া এবং বদোয়া উভয়টার মাঝখানে পার্টিশন থাকে না তিনি সাধারণ ইবাদবন্দি করতেছেন আল্লাহ পাখের কোন মর্জি কি অবস্থা ওই বস্তির আশপাশে একটা দুশ্চরিত্রা মহিলা তার রাখালের সাথে অপকর্ম করার কারণে সে গর্ভবতী হয়েছে সন্তান সম্ভাবনা হয়েছে তারা প্রলোভন দিয়া দেখছে যে হজরতে জুরাইজ মাঝে মধ্যে আমাদেরকে বিরক্ত করে কেন আল্লাহওয়ালাদের কাজ তো এটা ওই বেনামাজিকে দেখলে ডাকে তাস খেলনেওয়ালা দেখলে এদের কাছে যে আসতে এদেরকে ডাইকা কাছে আনে এদেরকে একটু দিনের দিকে আনে একটু মাঝে মধ্যে একটু বিরক্তি তো লাগে যে হুজুরের জ্বালায় আমরা চলতে পারি না ঠিক আর সুযোগ মতো ও ওই মহিলাটাকে টাকা পয়সা দিয়া প্রলোভন দিয়ে তৈরি করেছে যে তোর যখন সন্তান যখন আসবে এই পৃথিবীতে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে আসলে তুই সন্তানটা নিয়া মানুষের সামনে যাই দাঁড়াইয়া বলবি তুমি এত বড় বুজুর্গ তোমার বুজুর্গির আর দরকার নাই এই যে দেখো এই দুনিয়ার মানুষ সব দেখবে সাক্ষী যে তোমার অপকর্মের ফসল এই যে এই সন্তান তাকে টাকা পয়সা দিয়া তৈরি করেছে মজ্জমা তৈরি করেছে আশপাশে ওরা সবাই উৎপেতে বসে আছে মহিলাটা ওই সময় মতো ওই অবস্থা বলবে আর হাজারো মানুষ ওত পেতে থাকবে আর জুরাইজের জীবনের স্বাদ মিঠিয়ে দিব তার বুজুর্গি আহা আহ معمار حرم باغ و تعمیر جہاں ہے معمار حرم باغ و تعمیر جہاں ہے خواب گراں خواب گراں از خواب گراں ہے مانوش যেখান থেকে দিনের কথা আসবে যেখান থেকে ন্যাক কথা আসবে যেখান থেকে আল্লাহ পাকের কথা আসবে যে মুসলমান থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা আসবে সেখান থেকে যখন বদ্দিনই শুরু হয়ে যায় তখন এর থেকে আফসুস করার বিষয় আর পৃথিবীতে আর থাকতে পারে না হালাতটা তো এরকম আফসুস করে বলতেছে যাহা হ্যাঁ, আরে বাইতুল্লাহ তোমাকে তো বানানো হয়েছিল সারা বিশ্ববাসীর জন্য হেদায়তের তুমি মুজাসাম নমুনা হবা আর বায়তুল্লাহ থেকে যদি আল্লাহ না করুক সেখান থেকে যদি কোনো মূর্তি পূজা শিরিক ইত্যাদি যদি আসে এর থেকে আফসুস তার হতে পারে না এটাকে কবি বুঝাইতে বুঝাইতে বলছে দেখো মুসলমান তো তার দিল তো বায়তুল্লাহ থেকেও আরো অনেক বড় দামি তার অন্তর তো বায়তুল্লাহ থেকে বহু দামি জিনিস কিন্তু তার অন্তর থেকে শিরিক আসতেছে তার অন্তর থেকে বদিনী আসতেছে তার অন্তর থেকে আল্লাহ পাকের নাফরমানি আসতেছে অন্তর থেকে গিবত আসতেছে বদিনী সব সারাইতেছে এই জন্য বলে আফসুস করে বলতেছে খাবে গেরা খাবে গেরা আজ খাবে গেরা হায় মুসলমান মানুষ তুমি ঘুমিয়ে আছো তোমার ঘুমন্ত অবস্থায় যেন জীবন চলছে এর থেকে আফসুস আর হতে পারে না হাজরত জুরাইজ আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ তার থেকে তোমরা নসিহত কবুল করবা তার থেকে তোমরা নিজের হেদায়তের জিনিস পাইবা আফসুস লাগে হেদায়ত গ্রহণ করা তো দূরের কথা আল্লাহওয়ালার নামে মিথ্যা তোহমত বানাইবার ষড়যন্ত্র তৈরি করলা আল্লাহ পাকের মর্জি বলাও যায় না বোঝাও যায় না আল্লাহ পাক ওই বাচ্চা কলিনিয়া মা মহাল্লার থেকে বাইর হইয়া যায়া কি ব্যাপার তুমি এখানে বলে আর কি ব্যাপার বলবো এই তো দেখতেছো যে সন্তান আমার কোলে মাত্র সদ্য ভূমিষ্ঠ হয়েছে দুই তিন দিন হলো এই যে তুই তোমাদের বুজুর্গ দেখতেছো আল্লাহওয়ালা এই বুজুর্গের ফসল এটা বলতে দেরি আর জুলুম আর নির্যাতন হতে কি আর দেরি কত মার কত প্রহার তার খানকা ভেঙে চুরমার করে তাকে হজরত জুরাইজ রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলে তোমাদের কোনো অপরাধ নাই রে আসলে বদয়া তো আমার মা করে গেছে তবে আমি তোমাদের কাছে যদি বলি তোমরা কেউ বিশ্বাস করবা না আমার কথাটুকু একমাত্র আমার দিলের হালাত আমি আল্লাহ পাখের কাছে বলবো তবে আল্লাহ পাখের কাছে দরখাস্ত করতেছি তোমরা যদি বিশ্বাস করো এই মহিলাটার কোলে যেই তিন চার দিনের বাচ্চা ওই বাচ্চাটাকে আমি জিজ্ঞাসা করব তোমরা সকলেই শুনবা এই বাচ্চা বলবে তার বাবাকে সকল লোকেরা এই কথা শোনার পরে হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলের ব্যাপারটা সবাই চুপচাপ বলে বলো কি জুরাইজ তুমি এমন কথা বলতেছ সবাই কৌতূহলের মতো আতঙ্কিত অবস্থায় চুপচাপ বসে আছে হাজার হাজার মানুষ এতক্ষণ জুরাইজের খানকা ভাঙিয়া ফেলছে ওনার উপরে কত জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে আল্লাহ পাকের জাতের উপরে কত বড় আশ্বস্ত আর বিশ্বস্ত হলে এই একটা ছোট বাচ্চার প্রতি তিনি চ্যালেঞ্জের মোকাবেলা চলে আসল একটা কঠিনতম ব্যাপার খেলাফে আস এই বাচ্চা কথা বলবে এটা তো কেউই চিন্তাই করতে পারে না আর জুরাইজ সেই মালিকের সাথে তার সম্পর্ক কতটুকু হলে তার জাতের উপরে এত বড় আশ্বস্ত নিয়ে এই কথা বলতে পারে এটা সাধারণ ব্যাপার তো না যদি না হলো কারণ এই বাচ্চা তো কথা বলবে না এটা বলার বয়সে আসে নাই তিন চার দিনের বাচ্চা কেমন করে কথা বলে ইমাম বখারি রহমতুল্লাহ আলে এই কথা বলতেছে রসুরে পাক সাল্লাহ সাল্লাম বলতেছে হজরতে জুরাইজ যেহেতু অহুয়া আবদুন সালেহ আল্লাহ রসুল বলছেন নেককার বন্দা ছিল কিন্তু তার মার অভিশাপের একটা কারণ তার উপরে কিছু প্রাইচিত্য তাকে ভোগ করা লাগবে এই জন্য জুরাইজ রহমতুল্লাহ আলাই বলতেছে তোমরা ক্ষান্ত হও দিলের সাথে সরাসরি আরো সাথে একটা কানেকশন হয়ে গেছে কত বড় আশা নিয়ে বলতেছে আমি বাচ্চাটাকে ইশারা করব আর বাচ্চার জবানে বলবে তার বাবাকে ছিল যদি বাচ্চা ওই সময় কথা না বলে তাহলে তো জুরাইজকে জীবনেও মাইরা ফেলতে পারে তাহলে ধোকাবাজির আর জাগা পাও আহ তাহলে মালিকের সাথে সম্পর্ক কিছু সময় এত আঘাত খেয়া মার খাওয়ার পরে সামান্য সময় আর সে আজিমের দিকে আহাজারি করে ফরিয়াদ করলেন আল্লাহ আমি যে অপরাধী নই দুনিয়ার কেউ তো জানে না আল্লাহ তুমি তো জানো আমি এই গুনার সাথে জড়িত না এই জন্য আল্লাহ সুবাহ আল্লাহ পাকের বন্দাদেরকে অনেক সময় পরীক্ষার মধ্যে ফেলেন একটু পরীক্ষা করে করে তার মাকামকে আল্লাহ পাক অনেক বাড়াইতে থাকে আল্লাহ জুরাইজের মাকামকে আরো বাড়াবে আরো বাড়াবে এই জন্য হজরতে জুরাইজ রাহমতুল্লাহ আলাই যখনই বললেন এই বাচ্চা বলবে তোমরা খামাখা আমার উপরে আর প্রহার করো না আমাকে গালমন্দ করো না এই বাচ্চার থেকে ফায়সালা নিবা তার বাবাকে ছিল আল্লাহ আকবর হাজার হাজার মানুষ হাদিস শরীফের মধ্যে হজরতে বুখারি রহমতুল্লাহ আলী বলতেছেন যে সুলি পাক সাল্লাহ সাল্লাম ফরমান ছোট বাচ্চা তার গলার আওয়াজ তো এত বড় হওয়ার কথা নয় যেখানে হাজার হাজার মানুষ তার গলার আওয়াজটা মাইকের মতো আওয়াজ শুরু হয়ে গেল ছোট বাচ্চা এলান দিয়া বলতেছে হারে তোমরা কেন জুরাইজকে মিথ্যাবাদী বলে তোমরা তার উপরে তহমত দিলা আমার বাবা অমুক রাখাল তার সাথে আমার মাপ মায়ের অপকর্ম হয়েছে সেখান থেকে আমার জন্ম রসুল পাক সাল্লাহ সাল্লাম এই জন্য বললেন দেখো তিনটা সন্তান মায়ের কোলের মধ্যে কথা বলছিল যারা কথা বলা তাদের অভ্যাসে নয় এক নম্বরে হজরত ইসা আলি সালাম দুই নম্বরে হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলিয়া আল্লাহ সমস্ত মানুষ যারা এতক্ষণ হজরত জুরাইজের উপরে তহমত দিয়েছিল এত আঘাত মারপিট তাকে করলেন তারা এবার কি করে তাদের এই অবস্থাকে ঠাকবে সবাই জয়া ওই মহিলাটাকে এখান থেকে সরাইয়া তারা তো জানে আসলে ব্যাপারটা ষড়যন্ত্র তবে মুষ্টিময় যারা তারা ষড়যন্ত্র জানে আর যারা হুজুগের সাথে আইসে একসাথে মারপিট করলো তারা কেউই জানে না তারা মনে করেছে নিশ্চয়ই জুড়াই যে জিনার তহমতে দোষী এই অবস্থার ভিতরে সবাই যায় এবার হাত জোর করে মাপ চেয়া বলে হাজর হাজরত আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি আমরা ভুল করেছি অন্যায় করেছি আমাদের অন্যায়কে মাফ করে দেন আপনার খানকাটা আমরা স্বর্ণ দিয়া বাঁধাইয়া দিব খান কাজে ছিল এটাও হাদিসের দ্বারা প্রমাণ খোলেন বোখারি শরীফ খোলেন রসুল পাক সাল্লাহ সাল্লামের সাথ করতেছেন যে দেখো এই জন্য দেখো আমরা অনেকে মাঝে মাঝে খানকা পাইল কই খানকা কোথায় পাইল হুদুররা তো জুরাইজ রহমতুল্লাহ আলের খানকার কথা আল্লাহ রসুল কেন বললেন কোথার থেকে আস যে তারা সবাই আইসা বলতেছে আপনার এই খানকাটা যেটার মধ্যে আপনি ইবাদত করতেন এটা সাধারণ একটা বনের ঘর ছিল এটা আমরা ভাঙিয়া ফেলছি আসুন সবাই মিলাম রঙ্গীকার করলাম স্বর্ণ দিয়ে আপনার খানকাটাকে ভাঙ্গা দিব আর জুরাইজ বলে আপনাদের কারো উপরে আমার কোনো কষ্ট নাই আপনাদের উপরে কোনো কষ্ট নাই আমি কেন ভুল করেছিলাম এই ভুলের কারণে আমার মা কেন আমার জন্য বদোয়া করল সেই বদোয়ার ফসলটা আপনাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে আপনাদের কোনো অপরাধ নয় ঘর যেরকম ছিল ওরকম পাইজা দিলে চলবে স্বর্ণের দরকার নাই দেখেন মুসিবত কেমন করে আসে যা আসবে সব আল্লাহ পাকের তরফ থেকে আসে তিন নম্বর ইমাম বহারি রহমতুল্লাহ আলে বলতেছে যে বাচ্চাটা কথা বলতেছিল মায়ের পোটে কোলে বৈশা মার কোলের মধ্যে শিশু বাচ্চা মা দুধ খাওয়াইতেছে বাচ্চাকে এমনি সময় মায়ের সামনে দিয়া একটা মানুষ ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া খুব শান শকতওয়ালা লেবাস পোশাক পরা ঘোড়ার পিঠে দিয়া যাইতেছে মহিলাটা এই ঘোড়ার আরোহী অবস্থা দেখা তার দিলের মধ্যে খুব তামান্না যে আমার ছেলেটা আমার সন্তানটা যদি এরকম হইতো অনেক মা বাবারা মাঝে মধ্যে আল্লাহ আকবর হাদিসের হাদিসের তৌজিহাতের মধ্যে আল্লাহ ইবনে হাজির কালানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটার উপরে কয়েকটা নাকাত বয়ান করেছেন আল্লাহ আকবর যে দেখো মা বাবা মা বাবা যে সন্তানকে নেককার অবস্থা কাউর নমুনা মতো বানাইতে চায় যে আমার সন্তানটা এরকম হোক কিন্তু কেরকম হওয়া দরকার আর মা বাবার দিলের মধ্যে সন্তানকে কেমন বানাবার তামান্না করা দরকার এটাই হাদিসের দ্বারা প্রমাণ মহিলা দুইবার বলছে আল্লাহ আমার সন্তানটাকে তুমি এই লোকটার মতো এরকম বানাই অনেক আলে মোলামারা আছে আল্লাহ পাকের কাছে মাঝে মধ্যে দোয়া করে যে আল্লাহ আমার সন্তানটা কি ওই হুজুরের মতো বানাইয়ে দাও ওই বড় আলেমের মতো বানাইয়ে দাও এটা অনেক সময় আল্লাহ হ্যাঁ। মহিলা ঠিক কথাটা বলে যখনই শেষ করল ছোট দুধের বাচ্চা মার কোলে সাথে সাথে মার দুধের বুট থেকে সে মুখটা সরাইয়া সে মার সাথে কথা বলা শুরু করে দিল সাথে সাথে মাকে লক্ষ্য করে বলে আমি মা তুমি এরকম কথা কেন বললা এই লোকটার মতো তোমার সন্তান বানাইবার জন্য তুমি কেন আল্লাহ পাকের কাছে দোয়া করলা তোমার দোয়া না আল্লাহ পাক কবুল করে ফেলবে তুমি কেন তোমার সন্তানকে এর মতো বানাইতে বললা এটা তুমি ভুল করেছ তোমার কথা তুমি ফিরত উঠাইয়া না ছোট বাচ্চা কথা এটুক বলার পরে আবার দুধ পান শুরু করে দিল মা তো হয়রান আরে এত ছোট বাচ্চা এ কোনোদিন কথা বলবে আরো দুই বছর পরে আড়াই বছর পরে হঠাৎ করে সে দুধ খাচ্ছে আর আমি এই কথাটা বললাম দুধ খাওয়া ছেড়ে দিয়ে আমার সাথে কথা বল এখন আবার বন্ধ মা পেরেশান কিছুক্ষণ পরে একটা মহিলা খুব জীর্ণ শীর্ণ অবস্থা ফাটা চিটা কাপড় চেহারার মধ্যে তার কোনো সম্ভ্রান্তর মতন চিহ্ন নেই মানুষ যেন তার উপরে খুব টর্সারিং করতেছে তাকে কিছু আঘাত প্রতিঘাত দিতেছে মারতে মারতে মহিলাটা ওইদিকে তাড়াইয়া দিচ্ছে আর মা বলতেছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে কোনোদিন ওর মতো বানাইবা না কথাটুকু বললেন আবার বাচ্চা হঠাৎ করে মুখ থেকে দুধের থেকে মুখ বাইর করে আবার কথা বলা শুরু করো আল্লাহ ও মা তুমি বলো তোমার বাচ্চাকে যেন এর মতো আল্লাহ পাক বানায় এবার মার কাছে দুইটা স্পষ্ট হয়ে গেল ওটার মতো বানাইও না এটার মতো বানাও এতক্ষণ কথাটা কালামটা হ্যাঁ মোরাক্কাবে মফিজ ছিল না গায়ের তাম ছিল এখন তো পরিপূর্ণ হয়েছে জুমলা ওরকম বানাইও না এরকম বানাও তা এখন এবার সন্তান এবার কথা যেহেতু এটার পুরা খবর না দেওয়া পর্যন্ত তো শান্ত নাই এই জন্য এবার কথাও বন্ধ নাই ছোট বাচ্চা কথা এবার চলছে মা জিজ্ঞাসা করলো যে তুমি তুমি এতক্ষণ এই কথাটা ওই এটার মতো বানাইতে নিষেধ করলা আর এর মতো বানাইতে বললা কারণটা কি বাচ্চা বলতেছে মা ওই লোকটা যার দিকে দেখে তুমি তোমার বাচ্চাটাকে ওরকম বানাইতে তুমি বলছিলা ওই লোকটা জালেম চরিত্রহীনা সমাজের মধ্যে মানুষ তাকে মূল্যায়ন করলো কিন্তু তার হাকিকত ভিতরে ভালো না তুমি তোমার সন্তানটাকে এর মতো বানাইতে বলছো তুমি কেমন করে বললা তোমার সন্তান এর মতো হবে মার কাছে পরিচয় দিচ্ছে দ্বিতীয় অবস্থায় যে মহিলাটা এখান দিয়ে যাচ্ছে মহিলাটা আসলে অত্যন্ত গরিব অসহায় কিন্তু মহিলাটার দিলের মধ্যে আল্লাহ পাকের খাওফ এবং খাসিয়াত আছে আল্লাহ পাকের ভয় আছে সমাজের কিছু শৃঙ্খল ছেলেরা মহিলাটার উপরে অন্যায়ভাবে জিনার তহমত দিয়া এই মহিলাটাকে প্রহার করতেছে আসলে মহিলায় গুনার সাথে জড়িত না সে মজলুম এই জন্য আমি তোমার কাছে দোয়া করলাম এক তো হলো তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে আল্লাহর খাসিয়ত আছে আর সে মজলুম সে কোনোদিন অন্যায় কাজের সাথে জড়িত নয় তাই দোয়া করো তোমার সন্তান যেন আল্লাহ কোনোদিন জালেম যেন না বানায় তোমার সন্তান যেন মজলুম হবে তোমার সন্তান দিলের মধ্যে যেন আল্লাহর খাওফ এবং কাশিয়ত থাকে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলতেছিল তো দেখেন এটাই মানুষের মানুষের জীবনের হায়াতের অবস্থা অনেক কিছু জানার শোনার বুজার অবস্থা জীবনে অনেক কিছু আসবে এই এই ক্ষুদ্র হায়াতটার মধ্যে আমাদেরকে এখন তো আমাদের সমাজে দেখেন না হাদিসটিকে বোঝা যায় কত মানুষ এখন সমাজের মধ্যে দরদি কত মানুষ এখন আপনাদের কাছে এই মুহূর্তে কতজনের কত সালাম কত কিছু এই মুহূর্তে দেখলে বোঝা যায় সন্তান কি কেমন বানাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা হাদিসের দ্বারা স্পষ্ট যে আমার সন্তানটা কেমন হবে কেমন ভাবে বা আল্লাহ পাকের কাছে কেমন দোয়া করব আমরা দেখতেছি সমাজের মধ্যে খুব জেন্টেলম্যান ভদ্রলোক বড় টাই টুই লাগাইয়া হ্যাঁ বিশাল বক্তৃতা দিতে পারে ওরকম দিতে পারে আরে অনেক কিছু বড় বড় এরকম হইলে আমার সন্তানটা বুঝি মনে হয় অনেক খুব শিক্ষিত এবং খুব আপার ক্লাসের সন্তান কিন্তু সন্তান যার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নেই আল্লাহ পাকের খাসিয়ত নেই আল্লাহ পাকের মহাব্বত নেই এরকম সন্তান পাইলে কোনো লাভ নাই কারণ সন্তান যদি ন্যাক্কার হয় আল্লাহ আকবর দেখেন মানুষ মরে যাওয়ার পরে আলমে বরজাখের মধ্যে মানুষের একটা লম্বা সময় থাকা লাগে আলমে দুনিয়া আলমে আখেরাত মাঝখানে কবরের জিন্দিগিটা আলমে বারজাখ একটা লম্বা সময় থাকা লাগে না মরলে কারো দেখা যায় ষাট বছর একশো বছর দুইশো বছর তিনশো বছর এই যে মরছে কবে কেয়ামত হবে কবে আল্লাহ পাক ভালো জানে এত লং টাইম একটা মানুষ কবরে থাকা লাগে তা আলমে বরজখের মধ্যে এই সময়টা এটার দ্বারা বন্দাকে এত দীর্ঘ সময় এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই হিসাব নিকাশ হবে সেই কেয়ামতের ময়দানের পরে এই জন্য খাদিশ্বরীর মধ্যে দেখা যায় যে একটা মানুষ মরে যাওয়ার পরে উঠার আগে কমপক্ষে চল্লিশ বছর হলে তার মধ্যে গ্যাপ যাবে কেয়ামতের ময়দানে উঠার আগে তো এই অবস্থার ভিতরে এই একটা মানুষকে এত লম্বা সময় আলমে বারজখের মধ্যে রাখে কি এটার একটা হ্যাকমত লিখেছেন আজীব নেকাত বয়ান করেছেন জাল্লা পাক তো হিসাব নিকাশ করা যেহেতু তার কাছে সফর্দ হয়ে গেছে তিনি সবাইকে ওই দিন উঠাবে ওই দিন সব কিছু করবে সব দেখাবে তার কাছে তো সবই জানা সব কিছু এই লোকটার এখনো আমল নামাটা তার এটা স্টপ করে রাখিয়ে দেওয়া হয়েছে কেন কেন এত একটা সময় বন্দাকে রাখা হয়েছে আল্লাহ এটা মোমেনদের জন্য বহুত সুখবর যেখানে কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বলে তোমার নেককার সন্তান যদি তোমার জন্য দোয়া করে তোমার এই নেককার সন্তানের দোয়া তোমার কবরের মধ্যে পৌঁছতে থাকবে আউ আলাদুন এবং একজন মানুষ সে যদি আলেম হয় শহীদিনের এলেম যদি শিখে আবার সে আরেকজনকে শহীদিনের এলেম শিখালো ওই লোকটা ওই আলেম সে আবার আরেকজনকে শিখালো সে আবার আরেকজনকে শিখালো এই ধারাবাহিক চলতে চলতে চলতে চলতে যত মানুষ দুনিয়ার মধ্যে এলেম শিখবে প্রত্যেকের এলেমের এক সব যে আগেওয়ালা যিনি ছিলেন তার কবরে পচবে এই যে কবরে সবাবটা পচবে একটা কথা আল্লাহ আকবর আল্লাহ পাক কত মেহরবান কত দয়ালু আল্লাহ সুবাহ বলেন আল্লাহর বন্দা যখন দুনিয়ার থেকে আমি তাকে যখন উঠাই নিয়ে আসলাম তার আমল নামাটা দুনিয়ার জিন্দিগির মধ্যে সে নিজে আমল করার যে রাস্তা আছে এটা বন্ধ হয়ে গেল তার কোনোদিন কবরের মধ্যে আর আমল হবে না এই জন্যই তো দেখা যায় কবরের পাশ দিয়া যাচ্ছে কোনো আল্লাহর বন্দা কবরের মধ্যে থেকে সুরায় মুলুকের আওয়াজ শোনা যায় ওই খোদার বান্দা সে এ আওয়াজ শুনে সে সোহান আল্লাহ বলতেছে আরে কবর থেকে আওয়াজ হইতেছে কথা শোনা যায় বোদার বন্দা তুমি সোহান আল্লাহ বললা আমি এই কবরের মধ্যে মৃত্যুবরণ করেছি আজকাল চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত কবরের মধ্যে সুরায় মুলুকের তেলাওয়াত হইতেছে সে আবারও সোহান আল্লাহ বলছে তারপরে বলল যে খোদার বন্দা তোমার এই যে দুইবার সুবাহান আল্লাহ বলে তুমি যা চাওয়া পাইলা তোমার বলে আমাকে দাও আমার চল্লিশ বছরের তেলাওয়াত তোমাকে দিয়া দিব বলতেছে এই কতর বেল ব্যাপারটা হলো এটা তুমি জীবিত তোমার এই দুইবার সোবাহান আল্লাহর সওয়াব আমার কবরে দেওয়ার ক্ষমতা তোমার আছে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবা নিয়ত করবা পৌঁছে যাবে আর আমি যে চল্লিশ বছর পর্যন্ত তেলাবাদ করতেছি আমার আমল নামায় একটা সওয়াব নাই কারণ আমি এখন কবরবাসী এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আলেম হবে নেককার আওলাদ হবে দুনিয়ার মধ্যে রেখে যাবে সৎকায় জারিয়ার কাজ করবে মাদ্রাসা মসজিদ দিনের বিভিন্ন কাজ রাস্তাঘাট পোল পানি বল ইত্যাদি ইত্যাদি সৎকায় জারিয়ার কাজ করবে এগুলি যত দুনিয়ায় থাকবে আল্লাহ পাক বলে আমার বন্ধা দুনিয়ার মধ্যে নেকামলকে কতটুকু করছে সেটা ভালো আল্লাহ পাক ভালো জানে তার আমল নামাটা এখনো বন্ধ হয় নাই আমি অপেক্ষায় ওয়াইটিং এর মধ্যে তাকে রেখে দিলাম দেখি তার ছেলে কিছু হাদিয়া পাঠাবে তার বন্ধু পাঠাবে তার মুরিদ পাঠাবে তার পিসাব পাঠাবে তার ওস্তাদ পাঠাবে আরো কত মানুষ তার জন্য হাদিয়া পাঠাবে সওয়াব পাঠাবে সুরে একলাস পাঠাবে ইয়াসিন পাঠাবে এই জন্য ওয়াইটিং রুমের মধ্যে রাখলাম যত দিকের থেকে হাদিয়াগুলি আসতে থাকবে এটা তার আমল নামার মধ্যে কে আমদ পর্যন্ত এইভাবে যোগ হতে থাকে থাকবে এই জন্য আমার এই বন্দার আমল নামাটাকে কেমন করে বাড়াইতে থাকবো বাড়াইতে পারবো বাড়াইতে পারবো এই জন্য ওয়েটিং রুমের মধ্যে আলমে বরজখের মধ্যে আল্লাহর বন্দার আমল নামাটাকে আল্লাহ স্টপ করে রাখেন নাই যেহেতু বন্দার আসার রাস্তাগুলি খোলা আল্লাহ সুবাহান আল্লাহ আকবর আল্লাহ পাক বন্দাকে কিভাবে মাফ করার কত একমত কত অবস্থা এই জন্য দুনিয়ার এই সামান্য হায়াতের মধ্যে আখেরাতের বিশাল জিন্দিগির সামান কামাই করতে হবে এই অল্প কয়েকদিনের হায়াত ব্যাপারটা খুব জটিল না সময় দিছে আপনাকে একদিন আগামীকাল আপনার ফ্লাইট এবং বলছে আজকে তুমি যা যা মনে চায় তুমি সব কিনে নিয়ে আসো আরে সব কিনবো কি করে সময় দিছে মাত্র একদিন কিছু সামান্য কিনেই তো আর পরে আর কিনার মতো তার অবস্থা নাই মনে কত আশাই থাকে গেল আর কিনতে পারলাম না শুধু দেখে চলে আসলো তা আমাদের অবস্থাটাও তাই আমাদের হায়াত মাত্র সামান্য হ্যাঁ দুই থেকে আড়াই সেকেন্ড আখেরাতের তুলনায় বলছে অনাদি অনন্তকালের জন্য সামান তৈরি করতে হবে এই সময় কয়টাই এটার মধ্যে আর বাড়বে না এই জন্য হজরতে মুসা আল্লাহ নবীন আলি সালাতামকে আফলাতুন জিজ্ঞাসা করতেছে পয়গাম্বর মুসা আপনাকে আমি একটা প্রশ্ন করি বড় পণ্ডিত দার্শনিক বলেন তো যদি কোনো মানুষ কোনো এলাকার ভিতরে কোনো রাজা বাদশাহ এলাকার মানুষের সাথে যদি তার একটা দূরত্ব হয়ে যায় আর সে এলাকাবাসীর উপরে যদি খেপে যায় এলাকাবাসীকে যদি সে হ্যাঁ, তীর নিয়া বন্দুক কামান নিয়া যদি এভাবে তীর মারতে থাকে বলেন তো একটা রাজা বাদশাহ হইয়া তার তীরের থেকে কেউ বাঁচতে পারে বলে যে না সমাজের মানুষ কারণ রাজা বাদশাহ হইয়া বাদশাহ যদি তার প্রজাদের উপরে এইভাবে যদি তীর মারা শুরু করে আর সে যদি খেপা যায় আর জুলুম শুরু করে দেয় তার জুলুম থেকে বাঁচতে পারবে না তবে মুসা আলা নবীন আলাই সালাম বলতেছে আফলাতুন শোনো তুমি যে বলছিলা তোমার কথার ফাঁকে আমি মুসা আমি তোমাকে আরেকটা বলতেছি যদি তুমি যেই মালিকের কথা বলছো যেই তোমাকে তীর মারে তোমার ইশারাটা তুমি কোন দিকে নিয়েছ আমি তো বুঝলাম আল্লাহ পাক আমাকে নবুয়তের মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে তোমার কাছে দুনিয়ার বুদ্ধি আছে আমার কাছে নবুয়তের বুদ্ধি আছে আমি বললাম যে তীর মারে যেই বাদশাহ যেই রাজা আসে তীর মারবে বন্দুক মারবে মারবে যাকে টার্গেট করে মারবে ওই লোকটা আইসা যদি বাদশার বুকের সাথে যদি নিজের বুকটাকে যদি লাগাই দিতে পারে সারা জীবন চেষ্টা করলো বাদশার গুলি তার গায়ে লাগবে না আফলাতুন তখন বলতেছে মুসা তোমার কথা এখন আমি বুঝলাম আসলে যে পায়গাম্বরের এলেম কোনদিন দুনিয়ার এলেম দ্বারা ধরা যায় না আমি ইশারা করেছিলাম কিন্তু তুমি বুঝেছ বলে মুসা আলি সাল্লাম বললেন যদি তীর মারলেওয়ালা যদি আমার আল্লাহ হয় তীর বলতে এখানে উদ্দেশ্য হল দুনিয়ার যাবতীয় মুসিবত পেরেশানি আল্লাহ পাকের বন্দাদের উপরে দুনিয়ার মধ্যে কত মুসিবত কত পেরেশানি কত ঝামিলা আসে এই সমস্ত অবস্থার ভিতরে বন্দা যদি আল্লাহ পাকের সাথে যদি নিজকে লাগাইয়া নিতে পারে আল্লাহ পাকের কুদরতের সাথে যদি নিজকে লাগাই নিতে পারে আল্লাহ পাকের তীর থেকে সেই বাঁচতে পারবে এছাড়া আর কেউ বাঁচতে পারবে না سب خوشیوں پر آگ لگا دو گم سے تیرے دل شاد سب کو نظر سے اپنی گرا دو فقط تجھ سے یاد رہی یہ جن بولتے سے اللہ দুনিয়ার যত বন্ধু হোক না কেন সবাই বন্ধু খানিক দিনের জন্য বন্ধু অল্প কয়েক দিনের বন্ধু আসল সব মহামেলার মধ্যে আমি আল্লাহ একবার তোমাকে বন্ধু বানাবো তোমার টার্গেট থেকে তোমার গুলির থেকে বাঁচার জন্য পৃথিবীর কারো শক্তি নাই একমাত্র তোমার সাথে সম্পর্ক হলেই বাঁচা যাবে এই জন্যই নতুবা বাঁচার কোনো আর অবস্থা নাই মা আসা বাবি মুসিবাতিন ফামিন আল্লাহ বান্দা আল্লাহ পাখের এক বান্দা এক বুজুর্গ বলতেছে হুজুর দেশে তো বৃষ্টি নাই খুব বৃষ্টি নাই আপনি একটু দোয়া করেন না কয়ে আমি দোয়া করতে পারবো না আমার সাথে ভাব ভালো না তোমরা দোয়া করো না আমার সাথে এখন আরশওয়ালার সাথে ভাব ভালো না আমি দোয়া করতে পারবো না তোমরা তুমি করো কো এটা বলেন কি না আমি যা বলছি ভাব ভালো না বলে এটা কি অবস্থা বিশাল রুদ্র আজকে অনেক দিন বৃষ্টি নাই বৃষ্টি নাই বলে এক কাজ করো তোমরা যে আমার বিছনাপত্রগুলি এবং আমার গায়ের গেঞ্জিটা এগুলি সব ভিজাইয়া নিয়ে রৌদ্রে দাও যাও আমার সাথে তার ভাব ভালো না বেশি আমি পারবো না দেওয়া করতে তো এটা বলে আপনি আরাম করবেন কি করে আপনার কষ্ট হবে ইত্যাদি কয় না যেহেতু ভাব ওনার সাথে ভালো না আমি কথা বলতে পারবো না যাও গা ওনার সাথে ভাব যেমন ভালো না উনি রোদ্র আরো বেশি করে দেব তাড়াতাড়ি শুকাই যাব ততক্ষণ পরে গায়ের গেঞ্জিটা খুইলা দিছে কয় যে এটা ভিজাইয়া মেইলা দাও গা আর বলবো যে আমি বলবো যে আল্লাহ তোমার বান্দার সাথে নাকি তোমার ভাব ভালো না তোমার বান্দা তো দোয়াও করলো নাকি বিজা গেঞ্জি পাঠিয়ে দিছে আল্লাহ একবার বিজা গেঞ্জিটা কাপড় চোপড় তোষক যা ছিল এগুলো পানি দিয়ে রোদ্রে দিছে সেরে ও দশ মিনিটের ভিতরে দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল এই দেখো আমি বলছি না আমার সাথে বাপ ভালো না দেখছো আমার বিছনাগুলি আমি ভিজে আর রোজ দিছি এগুলো শুকানোর না দরকার দেখছো ভাব ভালো না এই যে এখন আমার এগুলি আবার বিজয় দিল ভালো করে দেখছো আমি বলছি আল্লাহ आशिकों का क्या मजा है माशुकू से पूछियो शाही गुल में क्या मजा है बुलबुलू से पूछियो मिया ने आशिक माशू के रमजी के रामन का তবিরা হাম খাবার নিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য বলছি আমার সাথে ভাব ভালো না ভাব ভাব তো আছে আমাদের হল ভাবের অভাব ভাবের অভাব এই জন্যেই আমাদেরও আরো বেশি অভাব আল্লাহ এই জন্য ভাইরা দুনিয়ার হালাত জিন্দিগি আল্লাহ পাখির সাথে বান্দার সম্পর্ক আসেন এই দিক দিয়ে আল্লাহ পাখির সাথে বান্দার সম্পর্ক এই জন্য যে কোনো অবস্থাতে আহা তিনি মাঝে মধ্যে প্যারেশান দিবে অসুস্থতা দিবে জীবন আসলে মনের কথা মনের ব্যথা বলবো কার কাছে সব তার কাছে বলার জায়গা আর নাই কোথায়ও কি বলেন কোথায় আর জায়গা আছে অনেক মানুষের আছে আবার কিছু আল্লাহর বন্দা তারা বলেন যে আমাদের আর কোনো জায়গা নাই বলার জায়গা একটাই মনের কথা যা কিছু বলবো বলার জায়গা কয়টা এদার সেদার না খোলেঙ্গে ওদার সেদার না ছোড়েঙ্গে হুকুমত আপনা আপনা কবি উনকা কবি মেরা এদের কথা বলতে সরম লাগে কারণ এরা যেই অবস্থার মধ্যে যাইয়া এই কথা বলছে আমাদের জন্য তো ওই অবস্থায় পৌঁছে যে এরকম কথা বললে এটা স্বাস্থ্য কিন্তু আমরা এখন এটা নকল করতেছি নাকলে কুফুর <laughs> কাফের নামাজ আমরা ওই বুজুর্গদের কথাটা নকল করতেছি শুধু এতটুকু খাজা আজিজুল হাসান মজিব রহমতুল্লাহ আলাই হাকিম মোহাম্মদ তানবী রহমতুল্লাহ আলাই দুয়ারের মধ্যে জীবনটাকে এইভাবে বিসর্জন দিয়া দিল এত বড় ডিসি হওয়ার পরে ওই জমানার মানুষ ডিসি হইয়া হ্যাঁ কত বড় শিক্ষিত সেই জমানার মানুষ এত বড় জেন্টেলম্যান গলার মধ্যে টাই টুই পোশাক পুরাক প্যান্ট শার্ট কত কিছু ছিল সব কিছু ছেড়ে দিল কেন অন্তরের মধ্যে যেন ওই আল্লাহ পাকের রহমতের একটু ছিটা যেন পড়ে গেল এই যখনই ছিটা পড়ল বাস আসলে তো ভুল করতেছি এই জীবন তো জীবন না জীবন তো আরেকটা এই তখন পাগলের মতো ছুটলো থানবী রহমতুল্লাহ দুয়ারের মধ্যে যে নিজকে সারেন্ডার করে দিল হজুর আপনার দুয়ারেই পড়ে থাকবো আপনি যা বলেন তাই শুনবো আল্লাহ আকবর যা বলেন তাই শুনবো আমাকে যেমনি চলতে বলেন এমনি চলবো বলে ব্যাপারটা কি আপনি এত বড় একজন ডিসি তখনকার সময় মহকুমা প্রশাসক আপনি এত হুজুর আমি বহু চিন্তা ফিকির করে দেখছি আসলে এই জীবন জীবন না জীবন আরেকটা এই জন্য হুজুরের জীবনে হুজুরের কাছে জীবনে পড়ে থাকলো থাকতে থাকতে থাকতে থাকতে অনেক দিন আল্লাহ আকবর সেই সোহবত এমন পাইলেন দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত এমন ঢুকলো তারপরেও পিসা হুজুরের সাথে ওনার কোনো একদিন সামান্য একটু খেদমতের ব্যাপার নিয়ে একটু হুজুর রাগ করলেন নজদিকে রাবে সে দেখায় রানী শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন গুলস্তার মধ্যে লেখেন আরে দেখো নিকটে যে বেশি হয় তার উপরে পরীক্ষাটা অত বেশি হয় আল্লাহ পাকের বন্দা আসাদুন্নাসে বালা আল আম্বিয়া আমসাল ফাল আমসাল এই জন্যই তো আল্লাহ রসুল বলতেছেন দেখো ইমানের দিক থেকে যে যত বেশি সামনে পারবে তার উপরে পরীক্ষা তত বড় আসবে কঠিনতম অবস্থা যখনই সামনে বাড়তে থাকবে পরীক্ষা অত বড় আসবে কারণ ডিগ্রি বাড়বে তার এই জন্য হাজরতের শেখ সাদি রহমতুল্লাহ আলী বলতেছিলেন নজদিকে রাবে বুয়াদ হায়রানি খাজা আজিজুল হাসান হ্যাঁ তানবীর এত বড় খাদেম এত বড় খাদেম খেদমত করতে যাইয়া এই সামান্য একটু হুজুর একটু মেজাজ করা করে বলছে যাও বাইরে যাও এখান থেকে এত বড় ধমক দিয়া বলছে বাইরেই যেতে বলছে তো মনে করছে হজরত বাইরেই যেতে বলছে এটাও তো এটাও একটা আদেশ বাইরে যায় ঘর থেকে বাইরিয়া গেছে আর হজরতের রাগের চোটে বিচুর দিয়া ঘরের খিড়কিটা দরজার খিটকি লাগাই ফেলছে লাগাইয়া চুপচাপ বৈশা রয়েছে খুব কষ্ট কষ্ট তো ওই লোকটা তো আমাদের মতো আমাদের মতো আলে ওলামা আর আমরা যদি এরকম অবস্থা করতাম বলে যে আরে যা তোমার পিস কোভালে কোফালে ঝাঁটার মারি আমি যা এত খেদমত করলাম জীবনভর হ্যাঁ আর সামান্য একটু ভুল করলাম আর আজকে আমারে রাগ করে আমাদের বাইরে যা কি বলে তাই না এখনকার সময়ের অবস্থা মত হ্যাঁ এই জন্য জমানার হালাত বেশ কম আছে খাজা আজিজুল হাসান মজিব রহমতুল্লাহ দরজার মধ্যে আইসা বিনয় বিনাই কানতে শুরু করছে হাইরে কি বেয়াদুফি করলাম কি ভুল করলাম থানবীর দুয়ার থেকে যদি আল্লাহর বলির দুয়ার থেকে বেয়াদুফ টাইটেল নিয়ে যদি যায় আমার সারাটা জীবন বরবাদ হয়ে যাবে এই জন্য ওই দুয়ার থেকে যায় না সেখানে পড়ে আছে বসে আছে বসে আছে ঘন্টার পর ঘন্টা বসে আছে আর ফোপাই আর কানতেছে কানতে কানতে দেখে তানবী এখনো দরওয়াজা খোলে না মনের গোসা এখনো যায় না তারপরে দরজার মধ্যে এইভাবে নিজকে কুকুরের মতো গড়াইয়া ফালাই দিয়া মনের আবেগের সাথে বলে ওদার সে এদার ন খোলেঙ্গে এদার সে এদার না ছোড়েঙ্গে হুকুমত আপনা আপনা কবি কবি মেরা আথা নবী তোমাকে আল্লাহ পাক ক্ষমতা দিছে আমার মতো আজিজুল হাসানের সাথে রাগ করে তুমি আমাকে বাইর করে দিলা এই ক্ষমতা তোমাকে দিছে তুমি দরজা বন্ধ করে রাখার ক্ষমতা তোমার আছে আজিজুল হাসান সে বলতেছে আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিছে ওরে থানবী যতদিন পর্যন্ত তুমি মাফ না করবা আমি আজিজুল হাসান তোমার দুয়ার থেকে কোনোদিন যাব না আমি তোমার দুয়ার ধরে বৈশাই থাকবো তুমি আমাকে মারো আর কাটো মাফ করো আর না করো যখন বারবার করে চোখে চোখের পানি ছেড়ে দিয়া যখন কানতে শুরু করে দিল থানবী রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার এবার আর সহ্য করতে পারে না এত মায়ার এত মায়ার কেমন করে বলতেছে দরজাটা খোলা আজিজুল হাসানকে ধৈরা উঠাইয়া নিয়ে আইসা মাথা মুইসা চোখের পানি মুছে দিয়া বুকের সাথে জড়াইয়া বলে আজিজুল হাসান তোমাকে দেখলাম তুমি কতটুকু এই রাস্তার উপরে কামিয়াবি অর্জন করলা যাও যাও তোমাকে আমি আমার তোমার পক্ষ থেকে খেলাফতের ইজাজত দিয়া দিলাম আল্লাহ আকবার ওই যে মুসিবতের পরে আসতেছে কামিয়াবি এই জন্য ভাইরা আল্লাহ পাকের কাছে বারবার চাইতে থাকবো বলবো তিনি যতই আমাকে মারে কাটে তিনি যত কিছু করবে আমি তার দুয়ার ছেড়ে কোনোদিন রাগ করে যাব না এই জন্য তার কাছে বলতেই থাকবো বলতেই থাকবো আল্লাহ পাক বলতে বলতে বলতে বলতে একসময় হয়তো উনি দেখবে যে ওই গোলাম আমার কাছে কতদিন বলে কিন্তু আল্লাহ সুবাহ আমাদেরকে যত মুসিবত দিবে যত পেরেশানি দিবে সব কিছুর অবস্থার উপরে আমরা আল্লাহ পাকের কাছেই সারেন্ডার হব তার কাছেই বলবো আল্লাহ সুবাহ আমাদেরকে দিনের সাথে আল্লাহ পাকের জাতের উপরে একই এবং ভরসা সব কিছুর জিম্মাদার তার কাছে হাওলা করবার মতো এমন একটা ইমান আল্লাহ আমাদেরকে নসিব করে দেন